ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেল হতবাগা এই জাতি বিনিময়ে কি বা পেলম তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেল হতবাগা এই জাতি বিনিময়ে কি বা পেলম স্বাধীনতা মানেই শুধু সন্ত্রাসীদের বালাখানা স্বাধীনতা মানেই শুধু সন্ত্রাসীদের বালাখানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি আড্ডা খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরেন খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরেন মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘরেন খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরেন এত নয় স্বাধীনতা আসলে সব বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি রাস্তায় মায়ের জাতি ঘুরিতেছে দলে দলে এসবই করছে ওরা তুমি আজ স্বাধীন বলেন রাস্তায় মায়ের জাতি ঘুরিতেছে দলে দলে এসবই করছে ওরা তুমি আজ স্বাধীন বলেন স্বাধীনতা মানেই হলো উলঙ্গ বেহায়াপনা স্বাধীনতা মানেই হলো উলঙ্গ বেহায়াপনা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি অপরাধ অপরাধী নয় তো ব্যাপার খুন করে যাকে তাকে এত ফল স্বাধীনতার অপরাধ অপরাধী নয় তো ব্যাপার খুন করে যাকে তাকে এত ফল স্বাধীনতার তাহলে কেন হলো স্বাধীন মোদের এই সীমানা তাহলে কেন হলো স্বাধীন মোদের এই সীমানা ও আবার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি স্বাধীনতা মানে হলো ইচ্ছে হলেই হরতাল ডাকা লাভটা হোক আর না হোক রাজপথটা চাই যে ফাঁকাম স্বাধীনতা মানে হলো ইচ্ছে হলেই হরতাল ডাকা লাভটা হোক আর না হোক রাজপথটা চাই যে ফাঁকাম ঠেকাতে তাও যে আবার লাগে কত সৈন্য সেনা ঠেকাতে তাও যে আবার লাগে কত সৈন্য সেনা ও আবার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি যদি না অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি না অস্ত্র হাতে যদি না অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হতে যদি নাও অস্ত্র হতে যদি নাও অস্ত্র হতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যে সপ্ত দশস্ব আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে সপ্ত দশস্য আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি বুক টান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবে হবে জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় যদি নাও অশ্রু হতে যদি নাও অশ্রু হতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় চারিদিকে নাস্তিক মুরতাদ জালিমি শাসুক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো চারিদিকে নাস্তিক মুরতাদ জালিম শাসক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি না অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে কত মানুষ রক্ত দিল জীবনে দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্তে মাখা ইসলাম কায়েম করতে এ বাংলায় হবেই হবে জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় হবে হবে জয়